আইশা হ্রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন ওহুদের দিন যখন মুশ্রিকরা পরাজিত হল তখন ইবলিস চিৎকার করে বলল হে আল্লাহর বান্দারা তোমরা তোমাদের পেছনের লোকদের থেকে সতর্ক হও কাজী সামনের লোকেরা পেছনের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ল ফলে উভয় দলের মধ্যে নতুনভাবে লড়াই শুরু হলো হুজাইফা রদিল্লাহ তাল্লাহ্ন হঠাৎ তার পিতা ইয়ামানকে দেখতে পেলেন তখন তিনি হুজাইফা বললেন হে আল্লাহর বান্দারা আমার পিতা আমার পিতা কিন্তু আল্লাহর কসম তারা বিরত হয়নি শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল তখন হুজাইফা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ তোমাদের ক্ষমা করুন উরওয়াহ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আল্লাহর সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত হুজাইফা রদিল্লাহ তাল্লাহ্ন দোয়া ও ইস্তিকফার করতে থাকেন